তাহলে তার সালাদ সই হবে না হলে হবে না পুরুষের ক্ষেত্রে আমরা বলেছি যে নাভি থেকে হাঁটু আর দুই কাঠ ঢাকলেই চলবে যদি না থাকে দুইটি কাপড় তাহলে নিচে শুধু লুঙ্গি পরে নিলে হবে উপর ফাঁকা অবস্থায় চলবে তবে থাকা অবস্থায় সালাদ হবে না নারীদের ক্ষেত্রে বলেছিলাম যে তারা মুখমণ্ডল এবং দুই হাত কবজি পর্যন্ত খুলে রাখতে পারবে আর বাকি অংশ ঢেকে সালাত আদা করতে হবে না হলে আল্লাহ সালাত কবুল করবেন না এরপর আমাদের কাছে যে হাদিসটি আসছে ওয়ান আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন قال كنا مع النبي صلى الله عليه وسلم في ليلة مظلمة فأشكلت علينا القبلة فصلينا ফালাম্মা ফাইনামা এখানে কেবলা শর্তর ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে আমির উবিন বলেন যে আমরা এক অন্ধকার রাত্রিতে আল্লাহ নবী আলিসাল্লাতামের সঙ্গে ছিলাম ফাঁসকাত আইন আল কেবলা কেবলা কোন দিকে আমরা এই ব্যাপারটা আমাদের কাছে জটিল হয়ে গেল কেউ বলে এদিকে কেউ বলে ওদিকে এরপরে ফাসাল্লাই না আমরা সালাত আদায় করে নিলাম একটা নির্দিষ্ট করে ফালাম্মা তালাতে যখন সূর্য উঠলো সকাল হলো ইদা নাহানু না ইলা কেবলা দেখা গেল যে আমরা সালাত আদায় করেছিলাম রাত্রে ফজরের তখন দেখা গেল যে আমাদের সালাদটা অন্যদিকে হয়েছে তাহলে সূর্য ওঠার পরে জানতে পারলেন যে সালাদ কেবলামুখী হয়ে হয় নাই তখন নাজিল হলো যেদিকেই তোমরা দেখবে ওইদিকেই যেদিকেই তোমরা মুখ ফিরাবে সেদিকে আল্লাহ রব্বুল আলমিন আছেন অত আল্লাহ রব্বুল আলমিন তিনি যেখান থেকে যেদিকে মুখ করে সালাত আদায় করি না কেন সেটা নামাজ কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন আশা আজিমের উপরে আছেন বান্দা যে যেদিক থেকে তাকে ডাকবেন চাইবেন সেদিক থেকে আল্লাহকে পাবেন বন্ধুগণ এক্ষেত্রে এই হাদিসটি আমাদের কাছে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজ বর্ণনা করেছেন এবং হাদিসটিকে জয়ীফও তিনি বলেছেন তবে এই হাদিসটাকে মোলামাগুন হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য বলেছেন হাদিসটি ইবনে মাজাও বর্ণিত হয়েছে এ হাদিস দ্বারা আমরা জানতে পারলাম কেউ যদি কেবলা কাউকে জিজ্ঞাসা করে বা তারা দেখে বা সূর্য দেখে কোনোভাবে মানে তাহারি সে জানার চেষ্টা করল করার পরেও কেবলা ভুল হয়ে গেল অন্যদিকে মুখ করে নামাজ পড়ে ফেলল তাহলে তার সালাদ সহি হয়ে যাবে তবে জেনে বুঝে বা কোনো চেষ্টা তদবির না করেই যদি সালাদ আদায় করে তাহলে তাকে সালাদ আবারও দ্বিতীয়বার আদা করতে হবে এই মশালা আমাদের মনে রাখতে হবে এরপরে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আবুহর রাজু কর্তৃক হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আসুল্লাহাম বলেছেন মা বাইনাল মাসিকল মাগরিবি কেবলা আখারজাহ তিরমিদি ওকাউল বুখারি ইমাম ইবন হাজার আসকান রহমতুল্লাহ আলাই আবু হরেরা রাজিয়াল্লাহ তালু থেকে হাদিস বর্ণনা করে বলেন যে আবু হরাজাতলা বলেছেন রাসুল্লাহ সাল্লাম বলেন মা বাইনাল মাসিকল অল মাগরিবি কেবলা পশ্চিম এবং পূর্বের মাঝে যা আছে পুরোটাই কেবলা একইভাবে দক্ষিণ এবং উত্তরের মাঝে যা আছে পুরোটাই কেবলা অর্থাৎ এর হাদিসের দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে কেবলা আমাদের যখন দূরে হবে তখন একেবারে ফিস্ট করে ওই দিকেই হতে হবে হুবাহ হতে হবে এমনটা কিন্তু শর্ত নয় এই হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম বোখারি এটাকে শক্তিশালী হাদিস বলে আখ্যায়িত করেছেন আমাদের মনে রাখতে হবে যে দূরে হলে শুধু সেই দিকটা হলে চলবে যে কথা আমরা আগে আলোচনা করে এসেছি ওয়ান আমির রবি রাজি আল্লাহ তালু কাল রাইতু রাসুল ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসু বে মোত্তাফাকুন আলাই জাদ আল বুখারিউ ইউমি বে রাসিহি ওয়ালাম ইয়াকুন ইয়াসনাউহু ফিল মাকতুবা আরেকটি মশালা আমরা জানতে পারছি কেবলা যে শর্ত ফরজ সালাতে সে ব্যাপারে আমির ইবনে রাবিয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছি তিনি তার বাহনের উপরে চড়ে তিনি সালাত আদায় করতেছিলেন আর ওই বাহনটা যেদিক ইচ্ছা সেদিকে যাচ্ছিল কেবলামুখী ফিক্সড ছিল না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী আলী সালাতাম সফর অবস্থাতে বাহনে চড়ে সালাত আদায় করেছেন আর সেটা কেবলামুখী না যেদিকে ইচ্ছা সেদিকেই গেছে জাদ আল বুখারি উমি বেরাসিহি ইমাম বুখারির বর্ণনায় হাদিসটা একটু অতিরিক্ত এসেছে সেটা হলো কি যে তিনি এই রুকুশেজদাগুলি মাথারা ঈশা করে মাথা নড়িয়ে তিনি রুকু সেজা করতেছিলেন ইউসাল্লি ওয়ালামিয়াকুন ইয়াসনাও ফিল মাকতুবা এবং এই কাজটি তিনি কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে করেন নাই এর অর্থ আমরা বুঝলাম ফরজ সালাত হলে অবশ্যই কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে এটা এক্ষেত্রে আমাদেরকে নফল যদি হয় তাহলে কেবলামুখী হওয়া শর্ত নয় বলে আবিদা দাউদ হারিস আনাস আনাস ওয়াকান ইজা সাফার فأراد أن يتطوع استقبل بناقته القبلة فكبر ثم صلى حيث كان وجه ركابه واسنده حسن আবু দাউদ রাহিমহল্লার বর্ণনা আবু দাউদে আনাস বিন মালিক রাজিহ থেকে বর্ণিত হয়েছে সেখানে আছে যে আল্লাহ নবী আলিসাল্লাম যখন সফর করতেন নফল নামাজ আদায় করার নিয়ত করলে কেবলামুখী করে নিতেন তার বাহনকে তার উটনিকে এরপরে তিনি তকবির দিয়ে আল্লাহ আকবর বেড়ে সলাৎ শুরু করতেন এরপরে যেদিকে ইচ্ছা সেদিকেই তার বাহন যেত যেদিকে ইচ্ছা সেদিকেই মুখ করত তাতে কোনো যায় আসে না এই হাদিসটির সনদ হাসান বলেছেন ইবন হাজার আসকারানি রাহমাতুল্লাহ বরং হাদিসটি সহি আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে নফল সালাতের ক্ষেত্রে যে যখন বাহনের উপরে তিনি নফল সালাত আদা করেছেন তখন প্রথমে কেবলামুখী করে এরপরে তকবির দিয়ে নামাজ শুরু করে দিয়েছেন এরপরে উঠ বা বাহন ডানে বামে আগে পিছিয়ে কেবলা ছাড়া অন্যদিকে গেলেও তিনি সেটাকে আর মানে কেবলামুখী হওয়াটাকে বাধ্য করেন নাই বরং হাইসোকানা ওয়াজহরি কাবে তার যেদিকে উঠ গেছে ওইদিকে তিনি চলতে থেকেছেন এই হাদিসটি সনদ হাসান তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম প্রথমে কেবলামুখী করে নিয়ে সারা শুরু করবো এরপরে যেদিকেই যাক কোনো সমস্যা নাই আমরা ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ছোট্ট বিরতির পরে সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও ফিরে আসলাম আপনাদের কাছে দর্শ হাদিস নিয়ে আমরা চমৎকারভাবে হাদিসের আলোকে সালাতের শর্ত কী কী এটা আমরা জানতেছিলাম এ পর্যায়ে আমরা জেনেছি যে ফরজ সালাতের জন্য কেবলা শর্ত এরপরে ওয়ানাবি সাইদিন খুদিরাজি আল্লাহ তাল আনহু আন্নান সাল্লাহ সাল্লাম কাল আল আরদুকুল্লোহা মসজিদুন ইল্লাল মকবরাতা ওয়াল হাম্মাম রাহু তিরমিরি ওয়ালাহু ইল্লাহ আবু সাইদ খুদিরাজাল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত জমিন আমাদের জন্য মসজিদ সমস্ত জমিন মসজিদ যেখানে ইচ্ছা সেখানে সালাত আদা করা যাবে তাতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে ইল্লাল মাকবার আওয়াল হাম্মাম কবরস্থানে সালাত আদা করা যাবে না এবং বাথরুমে সালাত আদা করা যাবে না এ হাদিসটি দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে কবরস্থানে ভিতরে এবং বাথরুমের ভিতরে কোনো সালাত আদা করা যাবে না এই সালাত আদা করলে সেই সালাত সহি হবে না এই হাদিসটি ইমাম তিরমিজ বর্ণনা করেছেন হাদিসটি আমলের যোগ্য সহি বলে এটাকে আমরা নিতে পারবো এজন্যে কবরস্থানে এবং টয়লেটে কোনো প্রকার সালাত আদা করা যাবে না কারণ কবরস্থান এখানে সলাৎ নিষেধ আল্লাহ নবী করেছেন অন্য হাদিসে এর সুপ্রমাণিত আমাদের কাছে দলিল রয়েছে এরপরের হাদিস ওয়ান আবি মারসাদ আল গানাবি রাজি আল্লাহ তালা আনহু কাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها رواه মুসলিম আবু মারসাদ আল গানাবি রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহ নবী আলী সাল্লাম বলেছেন লা তুসাল্লু ইলাল কবর কবরকে সামনে করে তোমরা সালাত আদা করো না আর কি ওলা তাজলিসু আলাইহা কবরের উপরে তোমরা বসিও না তাহলে আজ অনেক সময় দেখা যায় যে স্থানে মানুষ গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাৎ আদা করে এটা কিন্তু নিষেধ তবে মনে রাখতে হবে জানাজার অধ্যায়ে জানাজার পর্বে আমরা জানব যে জানাজার সালাত মৃত্যু ব্যক্তি কবরে কবর দেওয়ার পরও সেখানে আদায় করা যায় হলেও অন্য কোনো সালাদ যার মধ্যে সেজদা রয়েছে রুকু রয়েছে এমন সালাদ কবরস্থানে আদায় করা যাবে না বা কবরকে সামনে করে আদায় করা যাবে না যদিও সেটা আল্লাহর নবী আলিসাল্লামের কবর হোক না কেন অনেক সময় আমরা মনে রাখি যে মদিনার মসজিদে রাসুল সাল্লাহ সাল্লামের কবর আউবাকার উমারের কবর এই যে রয়েছে রাজি আল্লাহ তাল আনহম সেটা কিন্তু ঘেরা রয়েছে মসজিদ বাড়াবের ক্ষেত্রে এটা করা হয়েছে না করাই ছিল উচিত এটাকে বাড়ানো হয়েছে এটাকে এক্সটেনশন করা হয়েছে এক্ষেত্রে রাসুলের কবরকে অবাক্রমানের কবরকে বেশ অনেকগুলি দেওয়ার দিয়ে দেওয়াল দিয়ে এটাকে ঘিরে রাখা হয়েছে এক্ষেত্রে আমরা এমন যেন না করি যে রাসুলের কবরকে সামনে করে সালাত আদা করার এমন চিন্তা হবে না বরং আমরা কেবলাকে বা আমরা কেবলামুখী হয়ে সালাত আদা করব। প্রয়োজনে এটা করা হয়েছে এক্ষেত্রে এইভাবে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাজারে বিভিন্ন কবরকে কেন্দ্র করে এই ধরনের জন্য আমরা মসজিদ বা আমরা এই ধরনের সালাতের ব্যবস্থা না করি কারণ কবরকে সামনে করে সালাত আদায় করা আল্লাহ নবী আলি সালাতাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন আর কবরের উপরে বসাও যাবে না আজ কবর জিয়ারত করতে গিয়ে কোনো কবরের উপরে বসা কবর দিয়ে কবরের উপর দিয়ে চলা সেটা কিন্তু নিষেধ রয়েছে কবর কেন্দ্রিক যে সমস্ত কাজ আল্লাহ নবী আলাইসালাতাম হারাম করে দিয়েছেন এর অনেকগুলি আজ আমাদের এক শ্রেণীর মানুষ না জেনে না বুঝে অজ্ঞতা বসায় এগুলি করে যাচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কবর কেন্দ্রিক যে কাজগুলি হারাম করা যাবে না কবরে বাতি জ্বালা যাবে না কবরের মোমবাতি চেরাক দেওয়া যাবে না কবরে জন্যে কবরের পাশে গিয়ে সলাত আদা করা যাবে না সেখানে বেশিকে সামনে করে দোয়া করা বা কবরের জন্যে কবরবাসীর জন্যে সৎকা বা নজর মান্যত মানা সেখানে সেজদা করা দোয়া করা তাকে আহ্বান করা এই যে বিভিন্ন ধরনের কবর পাকা করা কবরের উপরে নাম লিখে রাখা কবরের উপরে বসা কবরের উপর দিয়ে চলা কবরকে সামনে করে সালাত আদা করা কবরের কবরস্থানে কি বলে মাইয়েতের নামে জবে করা এগুলির কাজ আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন এই নিষিদ্ধ কাজগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যেগুলি কবর জিয়ারতের ক্ষেত্রে জায়জ রয়েছে সেগুলি আমরা করব অন্য হাদিসে আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন কবুরা তোমাদের বাড়িগুলিকে তোমরা কবর বানিয়ে নিও না এর দ্বারা অর্থ কি যে এমন বাড়ি যেন না হয় যেখানে সলাতে আদা হয় না এই জন্য পুরুষরা মুসলিকে সলাত আদায় করবে মেয়েরা ঘরে আদায় করবে এমন অনেক বাড়ি আছে ঘর আছে যেখানে মোটেই টোটালি সলাত আদায় করা হয় না তাহলে এই দ্বারা প্রমাণ হলো যে কবরস্থানে সলাত আদায় করা যাবে না কারণ কবরের মতো বানিয়ে নিয়েও না অর্থ হলো যে যেখানে সালাত আদায় করা হয় না বা করা যায় না তাহলে আমরা বাড়িগুলিকে পরিষ্কার রাখবো পরিচ্ছন্ন রাখব সেখানে কোনো প্রকার ছবি কারণ যে ঘরে ছবি থাকে সেখানে আল্লাহ রহমতের ফেরস্তা আসে না সেখানে নোংরা পরিবেশ করে রাখবো না সুন্দর সুগন্ধি পরিবেশ যেই ঘরে মেয়েরা সালাত আদা করবে পুরুষরা সালাত আদা করবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের দায়িত্ব কর্তব্য এরপরের যেটা হাদিস আমরা আপনাদের কাছে নিয়ে আসবো ওয়ানাবি সাইদ খুদি রাজি আল্লাহ তালাহ কাল قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء أحدكم المسجد فلينظر فإن رأى في نعليه أذى أو قدرا فليمسحه وليصلي فيهما أخرجه أبو داود وصحه ابن خزيمة আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের যখন কেউ সালাতে আসবে নামাজে প্রবেশ করবে মসজিদে যাওয়ার আগে দেখে নিবে যে তার জুতার মধ্যে স্যান্ডেলের মধ্যে কোনো নোংরা জিনিস নাপাক জিনিস রয়েছে কিনা যদি অপবিত্র জিনিস থাকে নোংরা জিনিস থাকে তাহলে ওই নোংরা অপবিত্র জিনিসটাকে দূর করে নিয়ে মাটির মধ্যে ওই জুতা মুছে নিয়ে ওই জুতা পরে সালাত আদা করে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে জুতাতে যদি কিছু নোংরা জিনিস থাকে নাপাক বস্তু থাকে অপবিত্র থাকে তাহলে সেটা পবিত্র হওয়ার জন্য শর্ত হলো কি মাটির মধ্যে সেটাকে ঘুষে নিলেই সেটা ওই মাটি পবিত্র হওয়ার জন্যেই যথেষ্ট হয়ে যাবে আর যদি সেই সালাতের স্থানটা এমন হয় যেখানে মার্বেল বসানো না সেখানে কোনো কার্পেট না অর্থাৎ আমাদের যে এখন মোজাইক করা মসজিদ বা কার্পেট দেওয়া মসজিদ এমন মসজিদ যদি না হয় যেটা মাঠে বা বাইরে কোথাও বাজার ফ্লোর পাকা করা না যেখানে জুতা পরেই সালাত আদা করা যাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এমন জুতা যার মাধ্যমে পা পাকা করা যায় এমন জুতা যেটা পরে সালাত আদা করলে কোনো ক্ষতি নেই পড়ে যাওয়ার কোনো আশঙ্কা নয় সেই জুতা যদি হয় তাহলে সেই জুতা পরেও সালাত আদা করা আছে বরং আল্লাহ নবী আলিসাল্লাম কোনো কোনো হাদিসে এমনও বলেছেন যে ইহুদিরা জুতা পরে সালাত আদায় করে না তোমরা জুতা পরেই সালাত আদা করো এর অর্থ এই না যে কালকে থেকে আপনি জুতা পরে এবার ইমামতি করা শুরু করবেন আর মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢুকে যাবেন এ কথা কিন্তু আল্লাহর নবী আলাইসালাম আমাদের বুঝাতে চান নাই বরং যদি এমন অবস্থা হয় এবং প্রয়োজন হয় এবং এমন জায়গাতে সালাত আদা করা যায় যেখানে জুতা পরে সালাত আদা করলে কোনো সমস্যা থাকবে না তাহলে সেক্ষেত্রে জুতা পরে সালাত আদায় করা যাবে এবং আমাদের এখানে আমরা যেটা জানলাম যে নামাজ সহি হওয়ার জন্যে শর্ত ছিল আমার শরীরে যা থাকবে সেটা পবিত্র হওয়া আমি জুতা পরেছিলাম জুতাতে নোংরা বা অপবিত্র কিছু লেগেছে সেটা মুছে নিলেই যথেষ্ট এই জন্যে আমাদের মনে রাখতে হবে শরীরের কাপড় চুপড়ে যদি এমন হয় যার মধ্যে ময়লা বা অপবিত্র বস্তু রয়েছে তাহলে সেটা যদি খুলে দিলে বা সরাই দিলে হয়ে যায় তো সরাই দিতে হবে এমন যে একটা দুইটা অবস্থা হতে পারে একটা হলো সালাদ শুরু করার আগে আমি জানতে পেরেছি যে অপবিত্র আছে তাহলে সেটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে আর এমন যদি হয় যে আমি সলাতে দাঁড়াই গেছি নামাজ শুরু করেছি তাহলে দেখতে হবে এমন যদি জিনিস হয় যেটা সরাই দিলে আমার সলাতের কোনো ক্ষতি নেই যেমন মনে করেন গুতরা বা সেমাগ বা টুপি বা পাগড়ি জানতে পারলাম যে এর মধ্যে ময়লা আছে তাহলে ওটা খুলে দিলেই তো হয়ে গেল বা জুতার মধ্যে সেটা খুলে দিলেই হয়ে গেল মোজার মধ্যে খুলে দিলেই হয়ে গেল কিন্তু যদি এমন হয় যে যে কাপড়টা পরে আছি লজ্জাস্থান আবৃত করে আছি সেটা যদি খুলে দিই তাহলে নামাজেই হবে না তাহলে সেক্ষেত্রে সালাত বাদ দিয়ে সেটাকে পরিষ্কার করে বা পরিবর্তন করে এসে সালাত আদা করতে হবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেমন নামাজের শরীর পবিত্র হওয়া জরুরি এমনটাই শর্ত হলো তার শরীরের পোশাক আদিও পবিত্র হওয়া জরুরি এভাবে যে স্থানে সালাত আদা করবে যাই নামাজ যার উপরে দাঁড়িয়ে সালাত আদা করবে সেটাও পরিষ্কার সেটাও পবিত্র হওয়া জরুরি এটা আমরা এখান থেকে বুঝতে পারি হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন ইবনে হাব্বান হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি সহি হাদিস এরপরের হাদিস ওয়ান আবি হুরাত রাজি আল্লাহ তালু কল কল রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইদা উতিয়া হাদুকুম আল আদা বে ফাতাহু দাউদ আল্লাহ নবী থেকে বর্ণনা করে বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ মোজা পড়ে রাস্তা চলার সময় যদি কোনো প্রকার আজা আজা বলতে এখানে নোংরা কোনো জিনিস অথবা অপবিত্র কোনো জিনিস যদি এর মধ্যে লেগে যায় ফাতাহু রহম আত্মরাব এটা পবিত্র করার জন্যে পাক করার জন্য মাটি যথেষ্ট অর্থাৎ মাটির মধ্যে যদি ঘুষে দেয় পাটা এবং কনফার্ম হতে পারে নিশ্চিত হতে পারে যে সেটা দূর হয়ে গেছে তাহলেই সেটা পবিত্র হওয়ার জন্য যথেষ্ট এটাকে ধৌত করতে হবে এমন জরুরি না তাহলে এর দ্বারা আমাদের কাছে দিন সহজ হয়ে গেল কারণ রাস্তায় নামাজ আপনি যাচ্ছেন অজান্তে হতে পারে রাস্তায় কোথাও মল বা কিছু থাকতে পারে এটা লেগে গেলে আবার আপনাকে ঘুরে বাড়িতে বা মসজিদের উজু করে স্থানে গিয়ে এটাকে ধৌত করতে হবে এটা জরুরি নয় বরং মাটির মধ্যে সেটাকে ভালো করে ঘুষে নিয়ে সেটা পবিত্র হওয়ার জন্য যথেষ্ট এটা আমরা এ হাদিস দ্বারা জানতে পারলাম হাদিসটি মা আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইবনে হেব্বান সহি বলেছেন এরপরের হাদিস ওয়ান মুআবিয়া তাবনিল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس ইন্নামা হিয়া তকবীর ওয়া কেরাআতুল কোরআন রাওয়াহু মুসলিম মহাবে বিন হাকাম রাজি আল্লাহ তালাহু বর্ণনা করেন বর্ণনা করে বলেন রাসুল্লাহ বলেছেন এই যে সালাত নামাজ এর মধ্যে মানুষের কোনো কথা বলা চলবে না অর্থাৎ বাইরে যে সচরাচর আমরা যে কথাগুলি বলে থাকি এই সালাতে যখন প্রবেশ হয়ে যাব তাহারি উহার ও তাহারি উহার তসলিম যখন ইমাম যখন আল্লাহ আকবর বলবেন মুক্তাদির আল্লাহ আকবর বলে ফেলবেন বা একাকি যখন তকবিরে তাহারিমা বলে ফেলবেন নিয়ত করে এবার সালাদ শুরু করবেন তখন কিন্তু বাইরের যত কাজ বাইরের যত কথাবার্তা সব হারাম হয়ে যাবে এই জন্য তাকবিরটাকে বলা হয়েছে তাকবিরাত তাহারিম মানে যেই তাকবিরের দ্বারা বাইরের কোনো কাজ চলবে না তাহলে আল্লাহ নবী বললেন এই তকবির পড়ে নেওয়ার পরে যখন বাইরের কোনো কথা বলা চলবে না এই সালাত তসবি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ তকবির আল্লাহ আকবর অকেরাতুল কোরআন কোরআন তেলাওয়াতের জন্য রাহ মুসলিম এটা মুসলিম শরীফ থেকে বর্ণিত এ দ্বারা আমরা জানলাম যে নামাজ শুরু করার পরে কোনো কথা বলা যাবে না কথা বললে নামাজ ফাঁসিদ হয়ে যাবে এইভাবে এই সলাত আমাদের তসবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বা তকবির আল্লাহর তকবির এবং কোরআন তেলাওয়াতের জন্যে তবে কোরআন তেলাওয়াত রুকু সেজদায় করা যাবে না এই বর্ণনা আলোচনাগুলি আমরা পরবর্তীতে আপনার কাছে বিস্তারিত বলবো এ পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সালাতের যে শর্ত রয়েছে ছয়টি শর্তর কিছু শর্তের দলিল ইতিমধ্যে আপনাদের কাছে আমরা পেশ করতে পেরেছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের আলোচনাকে কবুল করে নিন আল্লাহ রবুল্লা আলমিন এই আলোচনা থেকে আমাদের উপকৃত হওয়ার তফিক দান করুন ধন্যবাদ পৃথিবী বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতাকে ওয়া খেরোদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ وبركاته